আমরা দুনিয়ায় বড় সহায় তোমারি অবুজ বান্দা প্রভু আমরা তোমারি পাথের ফকির দেখো হে আল্লাহ দেখো প্রভু দেখো হে আল্লাহ দেখো প্রভু আমরা দুনিয়ায় বড় সহায় তোমারি অবুজ বান্দা প্রভু আমরা তোমারি পাথের ফকে দেখো হে আল্লাহ দেখো প্রভু দেখো হে আল্লাহ দেখো প্রভু এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহরবান সুর গাইব মোরা তোমার গুণগান এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহরবান সুরে সুরে গাইব মোরা তোমার গুণগান আমরা তোমারি দয়ার পাগল আমরা তোমারি দয়ার পাগল একটু দয়া মোদের করো আমরা তোমারি পাথের ফকির দেখো হে আল্লাহ দেখো প্রভু দেখো হে আল্লাহ দেখো প্রভু চন্দ্র সূর্য গ্রহ তারা সবই তোমার দান পশু পাখির কণ্ঠে শুনি তোমার গুণগান চন্দ্র সূর্য গ্রহ তারা সবই তোমার দান পশু পাখির কণ্ঠে শুনি তোমার গুণগান আমরা তোমার করুণা চাহি আমরা তোমার করুণা চাহি তুমি মোদের রহম করো আমরা তোমারি পাথের ফকির দেখো হে আল্লাহ দেখো প্রভু দেখো হে আল্লাহ দেখো প্রভু আমরা দুনিয়ায় বড় সোহাই তোমারি অবুজ বান্দা প্রভু আমরা তোমারি পাথের ফকির দেখো হে আল্লাহ দেখো প্রভু দেখো হে আল্লাহ দেখো প্রভু দেখো হে আল্লাহ দেখো প্রভু সন্ধ্যা তারা পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম সৌজন্যে বিপিএস ফাজুল কোরআন মাদ্রাসা লাকসাম কুমিল্লা শব্দ ধারণে rhythm plus dot com Purana Paltan Dhaka